নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আজাবান নার এই আয়াতটি হচ্ছে সুরা বাকারার দুইশো এক নম্বর আয়াত আর এই হাদিসটি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই নিজের সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে ছ আর এই হাদিসটি সহি মুসলিম গ্রন্থেও পাবেন সহি মুসলিম গ্রন্থের হাদিস নম্বর হচ্ছে বাইশ বা তেইশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে দু হাজার ছশো অষ্টআশি তবে হাদিসের শব্দগুলি ইমাম বুখারি রহমতুল্লাহ আলের গ্রন্থ থেকে নেওয়া হয়েছে হাদিসটির ভাবার্থ হচ্ছে এই যে আনাসরদি আল্লাহ তালহ হতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ ইসলামের অধিকাংশ সময়ের দুয়া ছিল আল্লাহ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা ওয়াকিনা আজাবান্নার এই দুয়াটির অর্থ হলো এই হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতে সর্বপ্রকারের কল্যাণ প্রদান করুন এবং পরকালেও সর্বপ্রকারের কল্যাণ প্রদান করুন আর আমাদেরকে জাহান নামের অগ্নিকুণ্ড হতে পরিত্রাণ দান করুন অর্থাৎ জাহান নামের আগুন থেকে আমরাকে পরিত্রাণ দান করুন তো এই হাদিসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসে আমরা পাচ্ছি যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণময় জীবন লাভের একটি হলো মাধ্যম এই দুয়াটি পাঠ করা বেশি বেশি কেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই দুয়াটি বেশি বেশি পাঠ করতেন যত রকমের কল্যাণের দরকার সমস্ত প্রকারের কল্যাণ এই দুয়ার মধ্যে ঢোকা রয়েছে আপনি আপনার নিজের কল্যাণ চাচ্ছেন আল্লাহর কাছে সেটাও আছে নিজের হালাল রুজি ইনকামের জন্য নিজের সুখময় জীবন লাভের জন্য নিজের সন্তান সন্ততির জন্য আপনি যত প্রকারের মঙ্গল চাচ্ছেন সমস্ত মঙ্গল নিহিত রয়েছে এই দুয়াটির মধ্যে সুতরাং এই হাদিসের আলোকে যে সমস্ত বিষয় আমরা পাচ্ছি সেটি হচ্ছে এই যে যে ব্যক্তি জেনে শুনে প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক সততা ও সততা এবং একনিষ্ঠতার সহিত ইমান আমল এবং চরিত্র ঠিক রাখতে পারবে সে দুনিয়াতে এবং পরকালে সুখ শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারবে তাহলে আমি দোয়া করছি আল্লাহ তুমি দুনিয়াতে এবং পরকালে কল্যাণময় জীবন দান করো তো যারা যারা মিথ্যা কথা বলে যাদের মধ্যে সততা নেই যাদের মধ্যে একনিষ্ঠতা নেই যাদের মধ্যে এখলাস নেই যাদের চরিত্র ভালো নয় যারা সব সময় মিথ্যা কথা বলে লোককে ধোকা দিয়ে থাকে এরা কি কল্যাণ লাভ করতে পেরেছে এরা কল্যাণ লাভ করতে পারেনি বরং এরা সমস্ত প্রকারের কল্যাণ থেকে দূরে সরে গেছে সুতরাং আমরা দোয়াও করব আল্লাহর কাছ থেকে উত্তম বস্তু পাওয়ার জন্য আর যে সমস্ত হারাম বস্তু আছে সেগুলি আমরা বর্জন করব। সম্মানিত ভাইরা আমার সম্মানিত সম্মানিতা বোনেরা আমার সম্মানিতা বোনেরা আমার স্নেহের ছেলেরা আমার এবং স্নেহের মেয়েরা আমার সবাই আমরা স্মরণ রাখব যে আমরা যদি সরল সঠিক পথে অটল থাকি তবে আমরা সুখময় জীবন লাভ করতে পারবো আল্লাহ তালার কাছে যেটা আমরা চাইব সেটা পেয়ে যাব সুতরাং আমরা এই দুয়াটি বারবার পাঠ করব হুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আজাবান্নার সম্মানিত ভাইরা আমার সম্মানিত সম্মানিতা বোনেরা আমার সম্মানিতা বোনেরা আমার এই দুয়াটির মধ্যে সর্বপ্রকার সর্বপ্রকারের মঙ্গল নিহিত রয়েছে এই দুয়াটির মধ্যে সর্বপ্রকারের মঙ্গল নিহিত রয়েছে তাই মুসলিম ব্যক্তি যেন এই দুয়াটি অধিকতর পাঠ করে হারাম ও সন্দেহের বিষয়গুলি থেকে যেন নিজেকে রক্ষা করে এই নয় যে আমি দুয়াও পাঠ করব আর হারাম বস্তুতে লিপ্ত থাকব তো আপনি যেটা চাচ্ছেন তার বিরোধিতা নিজেই করছেন তাহলে আল্লাহ আপনাকে কি করে দিবেন সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার সুতরাং আমরা এই দুয়াটি পাঠ করতে থাকব রব্বানা আল্লাহম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আজাবান্নার এতে আপনি আল্লাহর কাছে হালাল রুজি চাচ্ছেন এতে আপনি আল্লাহর কাছে স্বাস্থ্য চাচ্ছেন এতে আপনি দুনিয়া ও আখেরাতের সুখ শান্তি চাচ্ছেন সুতরাং এইভাবে আল্লাহর কাছে আপনি চাইবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন কিন্তু আমাদের দেশের লোক এগুলো না বুঝার কারণে কতকগুলি লোক চলে যায় পীর বাবার কাছে মাজারে যাবে খানকাতে যাবে সেখানে পীর সাহেবকে সিজদা করবে কবরকে সিজদা করবে এবং সেখানে তারা সুখময় জীবন লাভের জন্য দোয়া করে তো এটা ঠিক নয় আপনি ডাইরেক্ট আল্লাহ তবারকুয়া তালার কাছে চাইবেন আল্লাহ তবারকুয়া তালা আপনার দোয়া কবুল করবেন তিনি আপনাকে সুখময় জীবন দিতে সক্ষম কিন্তু পীর বাবা সুখময় জীবন দিতে সক্ষম নন কেন যে তিনি হচ্ছেন অভাবগ্রস্ত তিনি তো অসুস্থ তারই তো অভাব রয়েছে অনেক কিছুরই তো আপনাকে কি করে দিবে আপনার কাছে যদি দশটি টাকা না থাকে আর আমি চাই যে দশটি টাকা দেন তো দিতে পারবেন কি তাহলে আমার চাওয়াটা কি হবে বৃথা হবে তো ওই রকম আপনি মানুষের কাছে চাইতে যাচ্ছেন মানুষের কাছে আপনি প্রার্থনা করছেন পীরের কাছে প্রার্থনা করছেন এইটা এটা ঠিক নয় এটা ইসলামে ইসলামের শরীয়ত সম্মত কাজ নয় এটা ইসলাম পরিপন্থী কাজ সুতরাং আমরা আপনারা সবাই আল্লাহ তালার কাছ থেকে আমরা মঙ্গল চাইব কল্যাণ চাইব নিজে নিজের সুখময় জীবন লাভ করার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব পীর বাবার কাছে নয় আর আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন কেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাইরেক্ট বলতেন আল্লাহম্মা রব্বানা আতেনা ফিল দুনিয়া হাসানা ওফিল আখিরাতে হাসানা ওখিনা আজাবান্নার আর আমরা আল্লাহর রাসুল আল্লাহর রাসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করব আর আল্লাহর রাসুলের অনুসরণের জন্যই আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে একাধিকবার বলেছেন যে তোমরা আল্লাহ রাসুলকে যদি মেনে চলো তো আমাকে মানতে পারবা সুতরাং আমরা আল্লাহর রাসুলকে মেনে চলব আল্লাহকেও মেনে চলব তবেই আমরা সুখময় জীবন লাভ করতে পারবো আর আমরা সেরেকি কাজ বেদাতি কাজ কুফুরি কাজ বর্জন করব। যদি আমরা একদিকে দোয়া করি একদিকে সেরেকি কাজ করি আর একদিকে কালেমা লাইল্লাহ পাঠ করি তাহলে আমাদের ইবান নষ্ট হয়ে যাবে দুয়ার কোনো প্রভাব থাকবে না তাই আমরা সমস্ত পাপ থেকে সেরেকি কাজ থেকে বেদাতি কাজ থেকে কুফুরি কাজ থেকে তৌবা করে নিয়ে আমরা একত্ববাদ অন্তরে স্থাপন করে আল্লাহ তালার কাছে আমরা আমাদের কল্যাণের জন্য প্রার্থনা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতা